তাদের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা আমল সবগুলি কাফের মুশ্রিকদের মতোই এরা মূলত তাদেরই অন্তর্গত এই বর্ণনাগুলি কোরআন মজিদে স্পষ্টভাবে এসেছে এবং বিশেষ করে এই সুরার মধ্যে আমি এখন সুরাই মোহাম্মদের ষোলো নাম্বার আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ সুবাহ সব প্রমাণ তাদের মধ্য থেকে কেহ কেহ তোমার কথা শুনে আর যখন তোমার কাছ থেকে তারা বের হয়ে যায় তখন তারা জ্ঞানী লোকদেরকে প্রশ্ন করে একটু পূর্বে তিনি কি বলেছেন এই সব লোকদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আর তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে চলছে এখানে আল্লাহ সুবাহ তালা এমন একদল লোকের কথা বলছেন যারা বাহ্যত মুসলিম পরিচয় নিয়ে ইমান এনে মুসলমানদের অন্তর্ভুক্ত আছে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম যখন নসিহা পেশ করেন তখন তারা ইমানদারদের সাথে রাসুলের সামনে তারা উপস্থিত থাকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কথা তারা সেখানে বসে শুনে এই মোনাফিকরা সকল মুমিনদের সাথে মিলেমিশে তারা বসে থাকে ওই মাজলিসে যেই মাজলিসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দিনের নসিহত পেশ করেন উপদেশ বর্ণনা করেন উপদেশ প্রদান করেন সেখানে তারাও মনোযোগ দিয়ে শুনে কিন্তু তাদের অন্তরটা আসলে এমন ভাবে বন্ধ হয়ে আছে যে হক ওই অন্তরে গিয়ে পৌঁছে না এই জন্য তারা কিছু বুঝতে পারে না তাই তারা যখন ওইখান থেকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামন থেকে বের হয়ে আসে আল্লাহ বলছেন তোমার কাছ থেকে যখন তারা বের হয়ে আসে তখন যারা জ্ঞানী লোক যারা এলিম রাখে জ্ঞান রাখে সেই জ্ঞান সম্পন্ন লোকদেরকে তারা প্রশ্ন করে যে আমরা তো এই এতক্ষণ ওনার কথা শুনলাম এই একটু আগে উনি কি বলছিলেন আমাদেরকে তারা রাসুলের সামনে বসলো রাসুলের কথা শুনলো কিন্তু বের হয়ে আসার পর যারা জ্ঞানী লোক অর্থাৎ সাহাবাইকার আমরা আল্লাহ তালানহুম রাসুলের সাহাবাদেরকে তারা প্রশ্ন করে যে তোমরা আমরা মিলে সকলে তো ওনার সামনে বসেছিলাম কথা শুনেছিলাম এতক্ষণ উনি কি বললেন তাদেরকে প্রশ্ন করে অথচ সে নিজে এখানে বসে শুনেছে নিজে এখানে বসে শুনেছে কিন্তু বের হয়ে এসে জ্ঞানী লোকদেরকে প্রশ্ন করে একটু আগে তিনি কি বলেছেন আল্লাহ বলছেন এই সব লোকদের অন্তরে আল্লাহ মুহর মেরে দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে বসে দিনের কথা শুনল কিন্তু তার অন্তরে প্রবেশ করল না সেই অন্তরে তার সেই কথাগুলো প্রবেশ করল না আর এটা করবেই না কারণ করবে কেমন করে তার অন্তরের মধ্যে যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তার এই অন্তরে হক কথা কখনো প্রবেশ করবে না সে সত্য উপলব্ধি করতে পারবে না সেই ইসলামের বাস্তবতা অপরিহার্যতা সত্যতা সে কখনো নিরূপণ করতে পারবে না এর মধ্যে শুধু সংশয় সৃষ্টি হবে কোরআনের আয়াত নাজিল হলে কোরআনের আয়াত তার সামনে পেশ করলে ইসলামের বিধানগুলো তার সামনে বর্ণনা করলে তার ইমান বৃদ্ধি হয় না বরং সে আরো সন্দেহে পতিত হয়ে যায় সে সংশয়ে পতিত হয় এই সকল লোকদের অবস্থা এই জন্য যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে মুহর মেরে দিয়েছেন রাসুল্লাহ সাল্লু সামনে বসেও তারা এত হক কথা শুনল কিন্তু তা বুঝতে পারল না বরং বাইরে এসে নির্বুদের মতো জ্ঞানী লোকদেরকে প্রশ্ন করে সাহাবাদেরকে প্রশ্ন করে যেন সে কিচ্ছুই শুনে নাই তার অবস্থা যেন সেই একটা সময় বসেছিল শুনল যে আসলে কিচ্ছুই শুনে নাই আর একটা ভাব এর মধ্যে নিহিত আছে সাহাবাদেরকে এই প্রশ্ন করে মূলত রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যেই বর্ণনাগুলো এখন করেছিলেন তাকে গুরুত্বহীন করে দেওয়া যেটার জন্য কোনো মূল্যই নাই এই কথাগুলো শোনার এত উপযোগী ছিল না এই জন্য সে মনোযোগ দিয়ে শুনে নাই অথবা সাহাবাদের কেউ কোনো সংশয়ে পতিত করা যায় কিনা এই দূরভিসন্ধি থেকেই তারা এই প্রশ্নগুলো করে যে আমরা সকলে মিলে এতক্ষণ ওনার কথা শুনলাম কিন্তু উনি কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না আপনারা কি বুঝছেন ওনার কথা তো আমরা বুঝতে পারি নাই আপনারা কি বুঝতে পারছেন ওনার কথা থেকে সাহাবাদেরকে এই প্রশ্ন করে প্রথম কিছুই বুঝতে পারে নাই এটার দ্বারা সে বুঝিয়ে দিল যে এটা বুঝার মতো কথা না মানে এটা বিষয়টা গুরুত্বহীন করে দেওয়ার জন্য এই কথাটা বুঝালো আর এটার কারণে তাদের সাহাবাদের মধ্যে কোনো সংশয় পয়দা হয়ে যায় কিনা এই আশা করছে এই আশা করে তারা তাদেরকে এই ধরনের প্রশ্ন করে আসল কথা হল রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কথা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কথাগুলো ইমানদারদের ইমান বৃদ্ধির কারণ তাদের ইমানই মজবুতি আসে দৃঢ়তা আসে ইমানের পথে চলা তাদের জন্য সহজ হয় আর এর দ্বারা কাফেরদের বিভ্রান্তি বাড়ে পদভ্রষ্টতা বাড়ে তাদের গুমরাহিটা আরো পরিষ্কার হয় আর তাদের মধ্যে এই মুনাফিকদের মধ্যে সেই হক গ্রহণ করার মতো কোনো যোগ্যতাই নাই সত্য গ্রহণ করার মতো কোনো যোগ্যতা এদের নাই এমন জ্ঞান বুদ্ধি তাদের নেই এই জন্য এরা আসলেই নির্বোধ বুকা আর তাদের বুকামি নিজেদের কারণেই তারা যখন সত্য গ্রহণ করতে প্রস্তুত নয় হক কথা বুঝতে তারা প্রস্তুত নয় তখন আল্লাহ তাদের অন্তরের মধ্যে মুহর মেরে দিয়েছেন যখন তাদের চলার পথে কোনো হকের নিদর্শন নাই কোন আলোক বর্তিকা নাই কোন গাইডেন্স নাই তখন তাদের অবস্থাটা কি হয় তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে মন যা চায় তাদের নফসের খাহেশ অনুযায়ী তাদের জীবনকে তারা পরিচালিত করে ইত্তাবাহু আহওয়া আহম তাদের নিজের চিন্তা খাম খেয়ালি নিজের ভাবনা অনুযায়ী অথবা মানুষের চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে তারা জীবন পরিচালনা করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে দিন তার সামনে পেশ করা হয়েছে সেই দিন সে আর বুঝতে পারে না والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم আর আল্লাহ যাদেরকে হেদায়াত করেছেন তাদের হেদায়াতকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন আল্লাহ যাদেরকে হেদায়াত করেছেন সঠিক পথ প্রদর্শন করেছেন সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য তাদেরকে আল্লাহ নিয়ে এসেছেন সেই পথে তাদের হেদায়াতকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন প্রথম তারা ইমান আনার পর যতটুকু লাইক তারা পেয়েছিল রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে যখন তারা গেল রাসুলের কথা শুনল তখন তাদের সেই লাইটের পাওয়ার আরো বেড়ে গেল কম আলোতে যদি রাস্তার বিভিন্ন ধাপে কিছুটা অস্পষ্টতা পূর্বে থেকেও থাকে রাসুলের কাছে আসার পর রাস্তার সকল অস্পষ্টতা তাদের দূর হয়ে যায় আর এত বেশি তাদের রাস্তাটা আলোকিত হয়ে যায় যে রাস্তার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা থাকে না অন্ধকার থাকে না তারা সুস্পষ্টভাবে এই রাস্তাকে দেখতে পায় আর এই রাস্তা তাদেরকে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ তাদের হেদায়াতকে বৃদ্ধি করেন আল্লাহ তার হেদায়াতকে বৃদ্ধি করে দেন অনেকে তো ভাবতে পারেন হেদায়াত আবার বৃদ্ধি হয় কেমনে হেদায়াত হল আল্লাহর পক্ষ থেকে একটা খাস নিয়ামত আল্লাহ সকলকে এটা দেন না আর এটা আল্লাহর খাঁক নিয়ামত তিনি যাকে দেন তিনি আসলেই তাকে ভালোবাসেন আর এটা আল্লাহ তার বান্দাদের জন্য তিনি নিজের পক্ষ থেকে বাছাই করে রেখেছেন এই খাঁক নিয়ামত তিনি কাকে দেবেন আর কাউকে এই অধিকারটা দেননি যে এই নিয়ামত বন্টনের দায়িত্ব এমনকি নবী রাসুলদেরকেও দেননি নবী রাসুল আলাইহিমসালামগণকে আল্লাহ পাঠিয়েছেন লোকদেরকে মানুষ মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য হেদায়তের পথে ডাকার জন্য হেদায়তের পথে চললে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর হেদায়ত থেকে বিমুখ হলে জাহান নামের আজাবের ভয় দেখানোর জন্য নবীদের কাজ এটা লোকদেরকে হেদায়ত করা নবীর কাজ নয় হেদায়ত হলো আল্লাহর কাজ নবীর কাজ হলো ডাকা তাকে সুসংবাদ দেওয়া ভয় প্রদর্শন করা এটা হলো নবীর কাজ আল্লাহ সুবাহ তার বান্দাদের সেই হেদায়াত নিজের পক্ষ থেকে সংরক্ষণ করেছেন আর সেই হেদায়াত তিনি তার নবীর মাধ্যমে রাসুলের মাধ্যমে মানুষকে দান করেন নবী ডাকেন নবীর কাজটা হলো ডাক দেওয়া আল্লাহ যার তকদিরে হেদায়াত রেখেছেন তাকে তৌফিক দেন সেই জন্য নবীর ডাক শুনে নবীর ডাকে সারা দেয় আল্লাহ তাকে সে তৌফিক দান করেন সক্ষমতা দান করেন সেই উপলব্ধি দান করেন সেই জ্ঞান দান করেন তখন সে ওই ডাকের সত্যতা উপলব্ধি করতে পারে এবং নবীর ডাকে সারা দেয় নবীর কাছে চলে আসে যখন সেই ডাকে সারা দিয়ে নবীর কাছে চলে আসলো নবী সাল্লু আলাইহাসাল্লাম যে দাওয়াত দেন সেই দাওয়াত গ্রহণ করলো ইমান আনলো তখন নবী তাকে বিভিন্ন নসিহা দেন সে যতই নবীর সান্নিধ্যে আসে আর তিনি যতই তাকে নসিহা দেন এর মাধ্যমে আল্লাহ তার হেদায়াতকে আরো বৃদ্ধি করে দেন আল্লাহ যে হেদায়াত করলেন তাকে সঠিক পথ প্রদর্শন করলেন সেটা এমন ভাবে তার কাছে নির্ভুল প্রমাণ করে দেন তার মধ্যে আর সংশয় সন্দেহ থাকে না কখনো সে আর সন্দেহে পতিত হয় না সে সন্দেহাতীত ভাবে এটা গ্রহণ করে নেয় যে এটা হক একদল মানুষ নবীর সামনে বসলো নবীর কথা শুনলো কিন্তু কিছুই বুঝলো না বের হয়ে আসে সাহাবাদেরকে প্রশ্ন করে একটু আগে তিনি কিনি কি বললেন আমরা তো কিছুই বুঝলাম না আপনারা কি বুঝতে পারছেন অপরদিকে সেই ইমানদারগণ সাহাবাগণ যারা বসেছিলেন রাসুলের কথা শুনে তাদের হেদায়াত এত বৃদ্ধি হয়েছে যে তাদের সকল প্রকারের সংশয় সন্দেহ দূরীভূত হয়ে গেছে এবং তারা হক দিনকে হক হিসাবে তারা আরো বেশি উপলব্ধি করেছেন এবং এটার প্রতি তারা আরো মজবুতি অবলম্বন করেছেন এবং আল্লাহ এর মাধ্যমে তাদের তাকুয়াও বৃদ্ধি করে দিলেন কার মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নসিহার মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন নসিহা পেশ করেন ইমানদারগণ তাদের হেদায়াত বৃদ্ধি পায় আর তাদের তাকুয়াও বৃদ্ধি পায় পরিপূর্ণভাবে তারা মোত্তাকির গুণ অর্জন করে এটা এমন একটা গুণ এবং বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে এই গুণ যদি কারো মধ্যে থাকে তাকে হক পথে পরিচালনার জন্য কোনো ধরনের পাহাড় পাহারাদারের প্রয়োজন নাই তার সেই ইমান সেই তাকুয়া তাকে পাহারা দেবে তাকে সব সময় হেদায়াতের উপর তাকে প্রতিষ্ঠিত রাখবে তার তাকুয়া তার মধ্যে যদি সে তাকুয়া থাকে সে কখনো কোনো প্রকারের অসৎ চিন্তা করবে না কখনো তার মধ্যে কুধারণা সৃষ্টি হবে না তার মধ্যে কখনো ধরনের ভ্রান্ত আঁকিদা অনুপ্রবেশ করবে না তার আমলের মধ্যে কখনো বিচ্ছুতি আসবে না যদি কখনো একটু বিচ্ছুতি আসতে চায় তার তাকুয়া একটা বড় ধরনের পাহারাদারের মতো তার সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করবে তাকুয়াটা হলো কি মানুষের অন্তরের মধ্যে এমন একটা অনুভূতি যে সব সময় জাগ্রত থাকে যে আমি যেভাবেই আছি যেখানেই আছি যে অবস্থায় আছি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন আল্লাহ আমার মনের ভাবনাগুলো জানেন আমি কি চিন্তা করছি আমার সেই চিন্তাটাও আল্লাহ জানেন আর আল্লাহ তার সেই জানা তার শোনা তার দেখার ভিত্তিতে তিনি আমাকে সব সময় পর্যবেক্ষণে রাখছেন দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও আমাকে পাকরাও না করলেও আল্লাহ আমাকে পাকরাও করবেন সে আল্লাহর আজাবের ভয়ে সে সুজা হয়ে চলবে তার তাকুয়াটা তাকে পাহারা দিয়ে হকের উপর প্রতিষ্ঠিত রাখবে আর এই তাকুয়া সম্পন্ন ব্যক্তিগণ সর্বাবস্থায় হকের উপর প্রতিষ্ঠিত থাকেন তাদের বিচ্ছুতি ঘটে না আর তাদের জন্যেই আল্লাহ সুবাহ জান্নাতের ওয়াদা করেছেন যা গতকাল আমি আলোচনা করেছিলাম সেখানে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন এই তাকুয়া সম্পন্ন ব্যক্তির নাম হল মুত্তাকি সেই মুত্তাকি লোকদের জন্য নিজের পক্ষ থেকে আল্লাহ বিনিময় হিসেবে জান্নাত প্রস্তুত করে রেখেছেন চিরস্থায়ীভাবে সুখ শান্তি আরামায়েশের জায়গা হিসেবে فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراتها فأنا لهم إذا جاءتهم ذكراهم এই সকল লোকেরা কি ওই অপেক্ষায় আছে যে হঠাৎ করে কিয়ামত এসে যাবে হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার অপেক্ষায় কি এরা করছে আসলে কিয়ামতের সেই শর্তগুলো তো এসেই গেছে আর যদি শ্যামত হঠাৎ করে এসেই যায় তখন তারা কিভাবে আর উপদেশ গ্রহণ করবে আল্লাহ এখানে স্পষ্ট করে এই কথাটা বলেছেন যে এই সকল লোকেরা কারা যারা আল্লাহর প্রতি ইমান আনেনি আল্লাহর রাসুলের প্রতি ইমান আনেনি আল্লাহর কিতাবের প্রতি ইমান আনেনি আল্লাহর রাসুলের দেখানো শিখানো পথকে নিজেদের পথ হিসেবে গ্রহণ করেনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো দিন হক ইসলামকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে সেই দিন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেনি সেই সকল লোকদের কথা বলা হচ্ছে এই সকল লোকেরা তারা যে নবীর দাওয়াত প্রত্যাখ্যান করছে আল্লাহর দিন গ্রহণ না করে তারা নিজেরা দিন তৈরি করেছে অথবা অন্য মানুষের তৈরি করা দিনের অনুসরণ করে চলছে এই সকল লোকেরা কিসের অপেক্ষায় আছে এরা কি ওই অপেক্ষায় আছে যে হঠাৎ করে কিয়ামত এসে যাক তারা এখন নির্বিঘ্নে নির্দিদায় বিচরণ করতে পারছে দুনিয়ায় দুনিয়াকে তারা ভোগ করতে পারছে তাই কেমন যে এসে যাবে এটা তাদের ধারণায়ও এখনো বাস্তবে আসছে না বরং কেয়ামতকে তারা সুদূর পরাহত মনে করে আর প্রকৃতপক্ষে যে কেয়ামত আসবেই এর সত্যতায়ও তারা বিশ্বাসী নয় এজন্য তাদের জীবনকে এইভাবে বলগাহীন গুড়ার মতো ছুটিয়ে তারা বিচরণ করে চলছে এই জমিনের মধ্যে আসলে কি তারা ওই অপেক্ষা করছে যে কেয়ামত হঠাৎ করে এসে যাক আর আসলে পরে তারা এটা বুঝতে পারবে যে আসলে কেয়ামত সত্য এটা কি কেয়ামত আসলে পরে যদি তারা এটা অপেক্ষা করে যে তখন তারা কেয়ামতের সত্যতা স্বীকার করবে তাহলে যদি হঠাৎ করে কেয়ামত এসেই যায় তাদের কি লাভ তাদের তো কোনো লাভ নাই সেই সময় তারা কি কোনো উপদেশ গ্রহণ করার আর সময় পাবে তাদের কি কি সময় আর দেওয়া হবে যখন কিয়ামতের সেই স্মরণ আলামতগুলো সব এসে যায় তখন তাদের কি উপকারে আসবে তাদের তো কোনো উপকারই আসবে না আল্লাহ বলছেন যে কেয়ামতের সেই শর্তগুলো পূর্বের যে নিদর্শনগুলো সেইগুলো তো এসেই গেছে কি এসে গেছে কেয়ামতের প্রধান আলামত রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের আগমনের মাধ্যমে কেয়ামতের নিকটবর্তী আলামত এটা প্রমাণিত হয়ে গেছে এটা প্রথম শর্ত পূরণ হয়ে গেছে কারণ তিনি জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসুল আলাইহমসালাঙ্গনের মধ্যে তিনি সর্বশেষ নবী এবং রাসুল ওনার মাধ্যমে আল্লাহ সুবাহান তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন দিন ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে উহির ধারাবাহিকতা সমাপ্ত করেছেন মানব জাতির হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোন ওহি আসবে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে সেই ওহির দরজাকে সমাপ্ত করা হয়েছে সম্পন্ন করা হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তাহলে এই কোরআন এবং রাসুল কেয়ামতের আলামত এর কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব সমূহের মধ্যে সর্বশেষ আসমানি কিতাব এই কিতাব নাজিল হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আর ওহি আসবে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এসে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের যে দরজা খোলা হয়েছিল সেই দরজা বন্ধ করে দেওয়া হল ওনার মাধ্যমে এটা সমাপ্ত হয়ে গেছে রাসুল স্বয়ং নিজে ঘোষণা করেছেন আনা খা খাতামুন নাবিয়িন লা নাবি বাহাদি আমি নবীদের সমাপ্তকারী আমি নবুয়তের দরজায় শিলমোহর আমার পরে আর কোনো নবী নাই আল্লাহর পক্ষ থেকে তো সে নিদর্শন এসেই গেছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি নিজের এই দুইটা আঙ্গুল এইভাবে দেখিয়ে বলেছেন আমি এবং কেয়ামত এইভাবেই অতি নিকটবর্তী এই দুইটি আঙ্গুল দেখিয়ে বলেছেন আমি এবং কেয়ামত এইভাবেই নিকটবর্তী কেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসার প্রধান আলামত গুলো অনেক বাস্তবায়িতে ইতিমধ্যেই হয়ে গেছে যেমন কেয়ামতের ছোট ছোট অনেক আলামত রয়েছে সে আলামতের মধ্যে একটা হল ইয়াক্তাল্লু না দুনিয়া বিদ্দিন ওয়া উলামা উহুম ইয়াক্তাল্লু না দুনিয়া বিদ্দিন কেয়ামতের আলামতের মধ্যে এটাও যে আলিমগণ দিনের ধুকা দিয়ে দুনিয়া কামাই করবে মানুষকে দেখাবে এটা দিন আর উদ্দেশ্য হল তার দুনিয়া কামাই করা যা আমরা প্রত্যক্ষ করে চলছি কত প্রকারের ঢুকার মাধ্যম তারা তৈরি করেছে আবিষ্কার করেছে এটা মানুষের পকেট মারার জন্য মানুষের পকেট থেকে টাকাগুলো লুণ্ঠন করার জন্য নতুন নতুন বিদাত আবিষ্কার করা হয়েছে যত প্রকারের খতমের নাম শুনেন আমাদের দেশে প্রচলিত হয়েছে কি খতমে ইউনুস খতমে খাজেগান খতমে সোফা খতমে সব্বি না এই ধরনের বিভিন্ন ধরনের খতম এগুলো সবগুলো হল বিদাত এই সকল বন্ড আলিমের তাদের দুনিয়া লাভ করার জন্য তারা এই পন্থাগুলো আবিষ্কার করেছে আর এর বিনিময়ে তা যা কামাই করে সম্পূর্ণ হারাম সুরের গুস্ত খাওয়া যেইভাবে হারাম এর চেয়ে জঘন্যতম হারাম তাদের এই বিদাতি পন্থায় তাদের উপার্জিত এই হারাম সম্পদ কিন্তু মানুষকে তো তারা দেখাচ্ছে এটা দিন দেখবেন কোন মানুষ যখন খুব বিপদে পড়ে পেরেশানিতে পড়ে হুজুরের কাছে যায় দোয়া করার জন্য হুজুর তাকে প্রথমেই তার রুজি রোজগারের একটা পথ বলে দেয় নিজের রুজির পথটা বলে দেয় তাকে তাকে বলে তোমার বিপদটা তো অনেক বড় তাহলে তুমি বড় খতম পড়াও তাকে বলে বড় খোতাম পড়াও তাদের তো জিজ্ঞাসা করে খোতম পড়াতে বলে কি করে করতে হয় এটা কি সংখ্যা আবিষ্কার করেছে কতজন যে কত ভাবে পড়ে তেরো কি তেরো লক্ষ বার পড়তে হয় নাকি কতনুরুদ না এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার কিছু কিছু আলেমদেরকে মনে দেখেছি লোকদের কাছ থেকে কন্ট্যাক্ট করে টাকা নেয় নেওয়ার পরে তিনশো তেরো বার পরে তার ইস্তেহাত করে বদর যুদ্ধের মুজাহিদের সংখ্যা ছিল তিনশো তেরো জন এটা বরকতের জন্য তিনশো তেরোই যথেষ্ট সে এক লক্ষ পঁচিশ হাজার ওয়ার পড়বে এটা তো বহু কষ্ট হয় তো সে তো তিনশো তেরো পরিটা জাইজ করে নিল তো তার সাথে কন্ট্যাক্ট করে তখন এখন চিন্তা করে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়তে গেলে এতজন হুজুর লাগবে এতজন প্রয়োজন হবে এতজন এতজনের জনপ্রতি অন্তত পক্ষে এত দেওয়া লাগবে এই হিসাব করে একটা বাজেট দিয়ে দেয় এরপরে সেই লোকের বাড়িতে এই যে পড়বে পড়ানোর পর এটা বক্সে দেওয়ার দরকার আবার তার বাড়িতে সে খাবারের আয়োজন যেন করে সবাই কিনে এখানে খাবে এটা হিন্দুদের ঠাকুরের মতোই সব কারবার এই ধরনের পদ্ধতিগুলো বলে দিয়ে একটা লোকের পকেট থেকে কিছু টাকা লুণ্ঠন করে নেয় তারা অথচ কেউ যদি বিপদে পতিত হয় আল্লাহ সুবাহ তাকে পথ দেখিয়েছেন সে বিপদ থেকে উত্তরণের উপায় আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে কেউ বিপদে যদি পতিত হয় সে সর্বপ্রথম ধৈর্য অবলম্বন করবে বিপদের প্রথম দাক্ষাই হল ধৈর্য অবলম্বন যে ধৈর্য ধারণ করতে পারে সে বিপদের প্রথম পরীক্ষা সে ফাঁস করলো এরপর সে সালাতের আশ্রয় নেবে সে সালাতে দাঁড়িয়ে যাবে আল্লাহর সাহায্যের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তার বিপদ মুক্তি আসবে আল্লাহ সুবাহ শিক্ষা দিলেন বিপদ মুক্তি মুক্তির উপায় হল সবর এবং সালাত আর এ সকল ভণ্ড আলেমরা বিপদ মুক্তির জন্য লোকদেরকে বিভিন্ন খতমের নসিহা দেয় তাদের পকেট থেকে টাকা লুটপাট করার জন্য সরাসরি যদি চায় তাহলে তো তারা দিবে না এই জন্য একটা মিথ্যা বাহান আবিষ্কার করলো নতুন একটা বিদাত তৈরি করলো এটা কেয়ামতের আলামত যখন আলেমরা দিনের ঢুকা দিয়ে দুনিয়া কামাই করবে এটা কেয়ামতের আলামত কেয়ামতের আরেক আলামত মিরাজ বন্টন করা হবে না এটা বাস্তবায়িত হয়ে গেছে মুসলমানদের দেশগুলোতে এখন মিরাজ বন্টিত হয় না আমাদের দেশেও হয় না এখানে যারা উপস্থিত আছে কেউ বলতে পারবে না তাদের পরিবারে যত মিরাজ অতীতে দেওয়া হয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী মিরাজ বন্টন করা হয়েছে মনে হয় কেউ বলতে পারবে না এই দেশের মধ্যে মিরাজ বন্টিত হয় না আর বন্টন না হওয়ার পিছনে এদেশের আলেমরা দায়ী বিভিন্ন জায়গায় আলেমদের উপস্থিতিতে আমি দেখেছি মুরব্বীরা বসে কোন লোক মারা গেল তার ছেলে মেয়ে সকল উপস্থিত হলো মিরাজ বন্টিত হবে মুরব্বীরা ফেলা দিয়ে একটা লামসাম একটা হিসাব করে বলে মেয়েটাকে এই হিসাব করে যতটুকু দেখলাম তুমি এতটুকু তুমি পাওয়ার অধিকার তবে তোমার ভাইটা বড় বিপদে আছে তার সন্তান আদি বাড়িতে আত্মীয় স্বজন আসে এই বিভিন্ন ধরনের বিভিন্ন অজুহাত দেখিয়ে তার অক্ষমতা দেখিয়ে শেষ পর্যন্ত বললে বলে তোমারও তো এখানে আসা যাওয়া লাগবে তোমার ভাইয়ের বাড়িতে আসা যাওয়া লাগবে ভাই বোনের সম্পর্কটা রক্ষা করা দরকার যদি তোমার অংশটা পুরা নিয়ে নাও তাহলে ভাই বোনের সম্পর্কটা শেষ হয়ে যায় তখন এই এমন ভাবে বোনটাকে তারা কথাবার্তার মাধ্যমে লজ্জিত করে লজ্জার কারণে সে তখন আর চাইতে পারে না তখন লামসাম একটা সামান্য কিছু তারা প্রস্তাব করে বলে তোমার বাড়িটাকে মুক্তি দাও অল্প দিয়ে তার কাছ থেকে মুক্তি নেয় আর ওই বন্টনের সময় তার বাড়িঘর এইগুলো তারা ওই হিসাবের মধ্যে আনেই না এদেশে মনে করা হয় বাড়িঘর এগুলো হল ছেলেদের এতে মেয়েদের কোনো অংশ নাই আর কোন কোন আলেমরা যদি উপস্থিত থাকে তারাও মুরব্বীদের কথায় সায় দেয় এই আলেম নামের জাহেলগুলো জাহান নামের স্তরে যে জায়গা হবে শুধু এই ধরনের জুলুমের বিছরে শরিক হওয়ার কারণে কারণ আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে এই বন্টন করেছেন মিরাজ বন্টন করেছেন এই বন্টনে কেউ চুল পরিমাণ বেশ কম করতে পারবে না কারো অধিকার নেই যে করবে সে জালেম সীমালঙ্ঘনকারী তার কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আমরা চিন্তা করি আমাদের এই সমাজে আল্লাহর এই বিধান কার্যকরী হয়নি বরং কেয়ামতের আলামত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মিরাজ বন্টিত হবে না বাস্তবে তাই হচ্ছে আরেকটা আলামত গণিমতের মাল বন্টিত হবে না কেয়ামতের আলামত আল্লাহ আল্লাহর দিনের পথে জিহাদ করা হবে কিন্তু জিহাদে কাফেরদের কাছ থেকে মুসলমানদের যে হস্তগত হবে যে গণিমতের মাল সম্পদ সেই সম্পদ যে মুজাহিদিনদের মধ্যে বন্টন হওয়া প্রয়োজন তার পাঁচ বাগের এক ভাগ বাইতুল মালে জমা হবে বাকি চার ভাগ মুজাহিদিনদের মধ্যে বন্টন করা হবে কেমতের আলামত হল সেই সম্পদ বন্টন করা হবে না অন্য হাদিসে বলা হয়েছে গণিমতের মালকে নিজেদের ব্যক্তিগত মাল মনে করা হবে এমন মুজাহিদ বাহিনী অভিযান চালাবে গণিমতের মাল আহরণ করবে তার খুমুস বাইতুল মালে জমা দিবে না সকল মাল নিজেদের মধ্যে বন্টন করে নেবে এই খুমুস না দেওয়াটাও না বন্টনের সামিল আবার সম্পূর্ণ বাইতুল মালে নিয়ে নিয়ে মুজাহিদিনকে বঞ্চিত করাও না বন্টনের সামিল কেমতের আলামতে তার যে গণিমতের মাল বন্টিত হবে না এইভাবে যদি আমরা দেখি কেয়ামতের আলামত সমূহ অনেক অনেক আলামত ইতিমধ্যে এসে গেছে আমরা একটা হাদিস থেকে দেখি হজরত আলী রাজু আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেছেন ইউ শিকু আলা নাসি মিনাল ইসলামে ইসমুহু ولا বলেছেন আমি আশঙ্কা করি মানুষের মাঝে ওই জমানা ও চিড়ি আসবে কেমতের আলামত যখন ইসলামের নাম ছাড়া তাদের ইসলামের কোনো কিছুই তাদের মধ্যে পাওয়া যাবে না তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেবে কিন্তু ইসলামের কোন বিধি বিধান কোনো কিছুই তারা মেনে চলবে না ইসলামের নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না কোরআন মজিদের তেলাওয়াত থাকবে তার রসম তেলাওয়াতের ধারাবাহিকতা থাকবে কিন্তু কোরআনের কোন বিধান তাদের মধ্যে চালু থাকবে না কোরআনকে তাদের জীবন বিধান হিসেবে মেনে চলবে না কোরআন মজিদের কিছু অবশিষ্ট থাকবে না শুধু চালু থাকবে কোরআনের তেলাওয়াত আজকে তাই চলছে সুন্দর করে তেলাওয়াত করা হয় কেরাতের প্রতিযোগিতা হয় কেরাত প্রতিযোগিতার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরস্কার বিতরণী বন্টন করা হয় কত কিছুর আয়োজন করা হয় কিন্তু কোরআনকে জীবন বিধান হিসেবে মানা হয় না এই আলামতগুলো একশো পার্সেন্ট বাস্তবায়িত হয়ে গেছে আজকে মুসলমানদের মধ্যে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া ছাড়া ইসলামের কোনো কিছুই মুসলমানদের মধ্যে পাওয়া যায় না কোরআনের তেলাওয়াত ছাড়া কোরআনের কোনো বিধান কোনো শিক্ষা তাদের জীবনের মধ্যে পাওয়া যায় না তাদের মসজিদগুলো হবে কারু কচিত অট্টালিকা সুন্দর কিন্তু তার ভিতর থাকবে হেদায়াত শূন্য এটাও তো একশো পার্সেন্ট বাস্তবায়িত মসজিদগুলো খুব সুন্দর অট্টালিকা করা হয় দামি দামি মার্বেল পাথর দিয়ে টাইলস দিয়ে মোজাইক করে ছকছক করে বানানো হয় একেবারে ভিতর বাহির পর্যন্ত ওয়ালের বাহির দিক পর্যন্ত একেবারে টাইলস দিয়ে আকর্ষণীয় করা হয় এসি লাগিয়ে মসজিদের ভিতরটাকে খুব আরামদায়ক করা হয় কিন্তু মসজিদের মিম্বার থেকে তাওহিদের বাণী শোনা যায় না সেখান থেকে শির্ক এবং বেদাতের বাণী প্রচার করা হয় সেখান থেকে তাগুত কাফের সে অর্ডিনেন্স গুলো শুনিয়ে দেওয়া হয় কাফেরদের মুখপত্রের ভূমিকায় অবতীর্ণ হয় মসজিদের খতিবগণ এটা বাস্তব আজকের এই জমিনের দৃষ্টান্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে কিয়ামতের আলামত বলেছিলেন এই শর্ত এগুলো সব পূরণ হয়ে গেছে আর ওই জামানার আলেমগণ হবেন আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী ওলামা উহুম সারু মাং তাহতা আদিম ইসামা আসমানের নিচে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবেন ওই জামানার আলেমগণ মিন আইন্দিহিম তাহরুজু আফিহিম তাহুদ কারণ তাদের থেকেই ফেতনার সূত্রপাত হবে আর সেই ফেতনার মধ্যেই তারা পরিবেষ্টিত থাকবে কিসের ফেতনা শেরক এবং বিদাতের ফেতনা দুনিয়ায় যত শেরক এবং বিদাতের প্রচলন হয় সেই আলেমরাই করে এই আলেমরাই দুনিয়ায় বেদাতের জন্ম দেবে শির্কের প্রচার প্রসার ঘটাবে আর তাদের বাকি জীবন এই শেরক এবং বিদাতের মধ্যেই কাটিয়ে দেবে যেই কারণে ওই আলম আলেমগণ আত্মানের নিচে যত প্রাণী আছে সবচেয়ে তার মধ্যে নিকৃষ্ট এই আলামতগুলো এখন বাস্তবায়িত হয়ে গেছে আমরা কি দেখছি এদেশের শাহবাগে একদল নাস্তিক মোরতাদ একদল কাফের মুশ্রিক তারা সেখানে তাদের নাস্তিক্যবাদকে স্পষ্ট করে ঘোষণা করছে আর তাহতি শয়তানি রাষ্ট্র ব্যবস্থাপার পৃষ্ঠপোষকতা দিচ্ছে আর একদল আলেম ওই নাস্তিকদের কাতারে সামিল হয়ে গিয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করছে সমর্থন দিচ্ছে সেই আলেম নামদারের এই সকল জাহিল ভণ্ডরা ধারণ করেছে লেবাস ইসলামের তাদের নমুনা আলিমের কিন্তু এরা হল বন্ড শয়তান এই বন্ড শয়তানগুলো ওই নাস্তিক মোরতাদদের চেয়ে আরো নিকৃষ্ট এই নাস্তিক মোরতাদরা তো ইসলাম বুঝে না কোরআন জানে না হাদিস জানে না কিন্তু এই আলেম নামদারি ভণ্ড শয়তানগুলো কোরআন হাদিস কিছুটা জেনে তারা ওই নাস্তিক মুরতাদদের সমর্থন করে তারা আরো নিকৃষ্ট হয়েছে তারা চতুষ্পদ জানুয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়েছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম ওই জামানার আলেমদর কথা এইভাবেই বলেছিলেন আত্মানের নিচে যারা আছে এর মধ্যে এরা হবে সবচেয়ে নিকৃষ্ট আর কারণটা হলো তাদের কাছ থেকে ফেতনা শুরু হবে শির্ক এবং বিদাতের ফেতনা আর সেই শেরক এবং বেদাতের ফেতনার মধ্যে তারা ডুবে থাকবে আজীবন এর মধ্যেই তারা থাকবে এই জন্য তারা আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জীব এ আলেমে ভরে গেছে এই ধরনের আলেমে ভরে গেছে এদেশ হক কথা বলার মতো হকের উপর প্রতিষ্ঠিত থাকার মতো সেই ইমানের অধিকারী তাকুয়ার অধিকারী অধিকারী এমন সাহসী আলেম খুবই বিরল এই জমিনে খুঁজে পাওয়া খুবই দুষ্কর শতকরা হিসাবে পার্সেন্টেজে পেলার মতো কোন সংখ্যা এদেশে আলেমদের নাই এটা কিয়ামতের আলামত এই সব আলামত এসে গেছে এই কথাটাই অনেক অনেক আলামত আছে এরপরে কিছু আলামত এখনো বাকি রয়ে গেছে ইয়াজুজ মজুজের আগমন ঘটবে দাজ্জালের আবির্ভাব হবে যদিও দাজ্জালের পূর্ব আলামত সিমটমগুলো ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে কিন্তু চূড়ান্ত যে দাজ্জাল হাদিজে যার কথা বলা হয়েছে তার আগমনটা এখনো বাকি রয়ে গেছে দাব্বাতুল আব সেটা বাকি রয়ে গেছে ঈসা আলাহ ইসলামের আগমন তা বাকি রয়ে গেছে পশ্চিম দিকে সূর্যোদয় ওটা বাকি রয়ে গেছে প্রধান কয়েকটি আলামত বাকি রয়ে গেছে কখন এটা হয়ে যাবে এগুলার আবির্ভাব ঘটে যাবে এটা আসলে কেউ বলতে পারে না কারণ এই এলিম আল্লাহ ছাড়ার কারণ আই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জিব্রাহিল আলাহ ইসলাম প্রশ্ন করেছিলেন ক্রামতের আলামত কি তিনি জবাব দিয়েছিলেন প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানেন না রাসুল জিব্রাইলকে চিনতে পেরেছেন প্রশ্নকারী হিসেবে সেহেতু এই বিষয়ে জিব্রাইল যতটুকু জানেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর চেয়ে বেশি জানেন না ওটা তিনিও ততটুকুই জানেন জিব্রাইল এরপর প্রশ্ন করেছিলেন কেয়ামতের কিছু আলামত তাহলে বর্ণনা করুন নিদর্শন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন আং তালিদাল আমাতু রব্বাতাহা দাসী তার মনি প্রসব করবে এর অর্থ হল সন্তান মা বাবার অবাধ্য হবে মায়ের সাথে সন্তান দাসীর মতো আচরণ করবে দাসীর সাথে মানুষ যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ধমক দিয়ে শাসিয়ে কথা বলে তাকে কাজ খেদমত আদায় করে নেয় সন্তান তার মার কাছ থেকে এইভাবে খেদমত আদায় করে নেবে তার সাথে এইভাবে দুর্ব্যবহার করবে অবাধ্য হবে এটা তো এই আলামতটাও তো প্রতিফলিত হয়ে গেছে এরপর বলেছিলেন নগ্ন পায়ের রাকালেরা উলঙ্গ রাকালেরা বড় বড় প্রাসাদের উপর তারা অহংকার করবে অর্থাৎ যে পায়ে জুতা দেওয়ার মতো সামর্থ্য ছিল না ভালো কাপড় পরিধান করার মতো সামর্থ্য ছিল না এই ধরনের অসহায় নিচু পর্যায়ের লোকেরা বিপুল সম্পদের মালিক হবে নেতৃত্বের অধিকারী হবে তারা সমাজের সব নেতৃত্ব তাদের হাতে চলে যাবে এটাও বাস্তবে প্রতিফলিত হয়ে গেছে এখন দুনিয়ার অন্যান্য জায়গার কথা চিন্তা না করে যদি আমাদের এইখানের চিন্তা করি তাহলে আমরা দেখব শীর্ষ পর্যায় থেকে নেতৃত্বে যা আছে আসে যায় যারাই তাদের অতীত জানার চেষ্টা করে দেখবেন একেবারে নিচু অসহায় পরিবার থেকে বের হয়ে এরা এসেছে এদের কোনো বংশ মর্যাদা তাদের এমন ধরনের কোন ঐতিহ্যবাহী পরিবার থেকে এরা বের হয়ে আসে নি যদি আরো অনেক তথ্য দিতে হয় দেখবেন যে অনেকেই আছে যারা জারজ সন্তান তাদের পিতৃ পরিচয় নেই যাদের উৎপত্তি ঘটেছে নমসূদ্রের নমসূদ্রানীর গর্ব থেকে তারা নেতৃত্ব দেয় অনেকেই হয়তো ইতিহাসেগুলো জানেন শীর্ষ পদে যারা আছে তাদের উৎপত্তি নমসূদ্রানীর গর্ব থেকে হয়েছে সেই ইতিহাসগুলো উপস্থেকের বিশ্লেষণ করে জানা যাবে কেয়ামতের এই আলামত বাস্তবে এটা প্রতিফলিত হয়ে গেছে আল্লাহ সুবাহ যারা আল্লাহর দিন অমান্য করে আল্লাহর এবাদতি না করে অন্যের এবাদতি করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আনুগত্য না করে তারা নিজেকে শির্ক এবং কুফরির মধ্যে ডুবিয়ে রেখেছে সেই সকল লোকেরা সে কিয়ামতের অপেক্ষা করছে কিভাবে যে কেয়ামতের আলামত গুলোর কথা বলা হলেও তারা এগুলো বিশ্বাস করে না তাহলে কি তারা চায় যে হঠাৎ করে কিয়ামত তাদের উপর এসে যাক এইভাবে পূর্ব থেকে সতর্ক করে আলামত গুলো না এসে সে আলামত গুলো তো আল্লাহর পক্ষ থেকে এক একটা নিদর্শন আল্লাহ সতর্ক করেন তিনি বান্দার প্রতি মেহেরবান দয়ালু তিনি চান না তার বান্দাকে শুধু শাস্তি দিতে এই জন্য এক একটা নমুনা নিদর্শন প্রমাণ দিয়ে তাকে সতর্ক করেন যেই তো কিয়ামতের আলামত তুমি সোজা হয়ে যাও হেদায়তের পথে চলে আসো আল্লাহ সতর্ক করেন বান্দার প্রতি মেহেরবান এবং দয়ালু হওয়ার কারণে যদি কোনো আলামত পূর্ব সতর্কতা ছাড়াই আল্লাহ যদি কিয়ামত সংগঠিত করে ফেলেন তাহলে কেউ তো হেদায়তের পথে আসার আর সুযোগ পাবে না তোবার সুযোগ আর পাবে না বরং আল্লাহ যে এই নিদর্শনগুলো পূর্ব থেকেই পাঠাচ্ছেন আর কেয়ামত সংগঠিত করতে তিনি যে বিলম্বিত করছেন এটা বান্দার কল্যাণের জন্যই তিনি করছেন আর যদি হঠাৎ করি কেয়ামত এসেই যায় তাহলে তাদের কি লাভ কেয়ামত এসে গেলে তাদের তো আর কোনো লাভ নাই কারণ তারা তো আর ফিরে আসতে পারবে না তো আবার সুযোগ পাবে না হেদায়ত এর পথে আসার সুযোগ পাবে না উপদেশ গ্রহণের কোনো সুযোগ আর তারা পাবে না তাহলে কেয়ামত এসে গেলে তাদের তো সবচেয়ে বেশি ক্ষতি চূড়ান্ত ভাবে তারা চিরস্থায়ী জাহান নামের অধিবাসী হয়েই গেল রক্ষা পাওয়ার আর সুযোগ থাকল না পশ্চিম আকাশে সূর্য উদয়ের আগ পর্যন্ত কবার দরজা খোলা আছে বান্দায়ের আগ পর্যন্ত তবা করলে তার তবা আল্লাহ কবুল করবেন কিন্তু পশ্চিম দিকে সূর্য উদয়ের পর যদি মানুষ তবা করে সেই তবা আল্লাহ আর কবুল করবেন না এবং রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন পশ্চিম দিকে সূর্য উদয়ের পর সকল মানুষ তবা করবে কিন্তু এই তবা তার কোনো কাজে লাগবে না এমনকি শয়তানও আল্লাহ যখন বান্দাদেরকে তবার মাধ্যমে ক্ষমা করেন এটা শয়তান তো ভালো করে জানে শেষ মুহূর্তে শয়তানও তবা করবে এবং সেও এক সময় আশা করবে আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন কিন্তু সূর্যোদয়ের পর পশ্চিম আকাশে কারো তবা আল্লাহ আর কবুল করবেন না তাহলে কেমত এই চূড়ান্ত পর্যায়ে যদি এসেই যায় তাহলে এরা যে কেয়ামতের হঠাৎ করে এসে যাওয়ার আশা মানে প্রত্যাশা করছে অপেক্ষা করছে তখন তো তাদের এটা কোনো উপকারই আসবে না فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم متقلبكم ومثواكم তাহলে জেনে নাও নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং মমিন পুরুষ এবং মমিন নারীদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ জানেন তোমাদের সকল তৎপরতা এবং তোমাদের প্রত্যাবর্তন স্থল এখানে আল্লাহ সুবাহ এই পূর্বের আয়াতের এই বিষয় বর্ণনা করার পর যে কেমত তো অবশ্যই এসে যাবে তাদের প্রত্যাশা অনুযায়ী হঠাৎ না আসলেও কোরআন তা যেভাবে বর্ণনা দিয়েছে কেয়ামতের তার আলামত সহকারী কেয়ামত আসবে পূর্ব আলামত দিয়ে সতর্ক করা হচ্ছে এরপর কেয়ামত অবশ্যই আসবে যেহেতু এটা অবশ্যম্ভাবী তাহলে আল্লাহ বলছেন ফায়লাম তাহলে তুমি জেনে নাও নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এর অর্থ কি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে উচ্চারণ করলেই শুধু হবে না বলছেন ফালাম লা ইলাহা ইল্লাল্লাহকে ভালো করে জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা জেনে নাও জেনে বুঝে এটা গ্রহণ করো এবং স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ কি এটা জানো জেনে বুঝে এটা গ্রহণ করো রাসুল্লাহ সাল্লু বলেছেন মান যে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একনিষ্ঠভাবে মুখলিসান ভাবে সে জান্নাতে প্রবেশ করবে অপর হাদিসে এই মুখলিসান ছাড়াও আছে এই কারণে কেউ মনে করে যে মুখে শুধু লাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে এই ধারণাটা সঠিক নয় কারণ একটা হাদিস আর একটা হাদিসের ব্যাখ্যা করে ওই হাদিসের ব্যাখ্যা হলো ওই হাদিস মান কালা ইলাহা মুখলিসান দেখাল জান্না যে একনিষ্ঠভাবে বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সে জান্নাতে যাবে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আল্লাহ ছাড়া আর কাউকে সে ইলাহ হিসেবে গ্রহণ করেনি সে জেনে বুঝে এই যে ফালাম এলিম সহকারে বুঝে শুনে সে বুঝে শুনে আল্লাহকে একমাত্র ইলা হিসেবে গ্রহণ করেছে আর গ্রহণ করার পর সে আর আল্লাহ ছাড়া ইলা হিসেবে আর কাউকে গ্রহণ করেনি মেনে চলেনি ইলা হিসাবে একমাত্র আল্লাহকেই সে গ্রহণ করেছে এবং মেনে চলেছে সেই এলিম সহকারে এই কালিমার ঘোষণা দিতে হবে বুঝে শুনে এই কালিমার ঘোষণা দিতে হবে কেউ মনে করবেন না যে রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে আল্লাহ বলেছেন তোমার গুনাহের জন্য তুমি ক্ষমা চাও তাহলে রাসুলের কোন গুণা ছিল এটা মনে করবেন না রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামকে আল্লাহ মুমিনদের জন্য নিদর্শন বানিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যেইভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুমিনগঞ্জ যেন সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের শিখানু পদ্ধতি অনুযায়ী তারা ইস্তেকফার করবে আমাদের দেশে দেখবেন যে ইস্তেকফারের বানানো অনেকগুলো বাক্য আছে বিভিন্ন ধরনের ইস্তেকফারের অনেকগুলো তসবি বানিয়েছে এই সকল বানানো ইস্তেকফার নয় কোরআন মজিদে ইস্তাকফারের যে বাক্য আছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে যে ইস্তেকফারের যে বর্ণনা দিয়েছেন ইস্তেকফারের বাক্য হল সেইগুলোই এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে আর কারো বানানো কোনো কথার দিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ নেই এখানে আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে চূড়ান্ত পর্যায়ের এই নির্দেশ প্রদান করেছেন তুমি নিজের জন্য এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কি জন্য যে মুমিন নারী পুরুষগণ আল্লাহকে ইলা হিসেবে একমাত্র ইলা হিসেবে বুঝে শুনে পূর্বে গ্রহণ করেনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলা হিসেবে না মেনে যদি অন্য কাউকে ইলা হিসেবে কখনো মেনে থাকে তাহলে সেখানে তারা যে অপরাধ করেছে সেই গুণা করেছে এই জন্য তারা যখন বুঝে শুনে আল্লাহকে ইলা হিসেবে গ্রহণ করল তখন তারা তো সঠিক পথে চলে আসলো ফলে অতীতের যে ভুলটা তারা করলো এ থেকে তাদের পবিত্র হওয়ার উপায় সে উপায়টা হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা তারা যেন আল্লাহর কাছে ইস্তেগফার করে তহবা করে ক্ষমা প্রার্থনা করে সকল মুমিন নারী পুরুষ সকলে তোমাদের সকল প্রকারের তৎপরতা আল্লাহ জানেন তোমরা কি করছো কখন কোথায় যাচ্ছ তোমাদের উত্তান পতন তোমাদের ওলট পালট এ সব কিছু আল্লাহ জানেন আর এই দুনিয়ায় তোমাদের সকল তৎপরতা আল্লাহ যেমন জানেন মৃত্যুর পরেও তোমাদের চূড়ান্ত ঠিকানা কোথায় সেই ঠিকানাও তিনি জানেন তোমাদের সেই প্রত্যাবর্তনস্থল তোমাদের সেই ঠিকানাটাও আল্লাহ জানেন তাহলে আল্লাহ যেহেতু তোমাদের দুনিয়ার সকল কাজকর্ম জানেন তোমাদের সকল কর্মকাণ্ড তিনি প্রত্যক্ষ করেন তোমাদের আমল তোমাদের চিন্তাধারা আঁকিদা বিশ্বাস সবকিছু তিনি জানেন আর পরিণতিতে তোমরা কোথায় যাবে তোমাদের ঠিকানা কোথায় সেটাও তিনি জানেন তাহলে সেই আল্লাহর প্রতি তোমরা ইমান আনো যে সেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এবং বুঝে শুনে আনো বুঝে শুনে সেই ইমান আনো আল্লাহর প্রতি আর তোমাদের ইমান আনার ক্ষেত্রে অথবা তোমাদের আমলের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্ছুতি হয় তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো মুমিনের সবচেয়ে বড় উত্তম উপায় হল তার অপরাধ থেকে পবিত্র হওয়ার গুণা থেকে ক্ষমা পাওয়ার পবিত্র এবং নিষ্কলুষ হওয়ার উপায় হল তবা মুমিনগণ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জেনে হোক না জেনে হোক তারা ভুল করে কখনো ভুল করে জেনে কখনো না জেনে কখনো ইচ্ছায় করে কখনো অনিচ্ছায় করে তার অজান্ত হয় অনিচ্ছাকৃত হয় সকল প্রকারের গুণা জন্য আল্লাহর কাছে তবার দরজা খোলা আছে যে তবা করলে আল্লাহ সুবাহ মুমিনকে পবিত্র করেন গুনাহ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আত্মা ইবু মিনা কামাল্লা জাম্বালাহু গুনা থেকে তবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যেন সে ব্যক্তি কোনো গুনাই করে নাই সে গুণা করার পূর্বে যেমন পুত পবিত্র ছিল গুণা করার পর যখন সে তবা করলো পুনরায় সেই অবস্থা তার ফিরে আসে মাঝখানে যে গুণা করেছিল আল্লাহ তবার মাধ্যমে ওই গুণাটাকে এমনভাবে নিঃশেষ করে দেন মিটিয়ে দেন তার আলামত তার আমল নামায় রাখেন না মুমিনকে আল্লাহ সুবাহান এক আল্লাহর প্রতি ইমান আনার জেনে বুঝে ইমান আনার আর নিজের অপরাধের জন্য গুনার জন্য আল্লাহর কাছে কমা ছাওয়ার এই দুইটি নির্দেশ প্রদান করলেন মুমিনগণ এর মাধ্যমে আল্লাহ সুবাহ কাছে তাদের ইমানকে তারা সঠিকভাবে পেশ করেন এবং তারা পবিত্র হন এতে করে আল্লাহ যে তাদের ঠিকানাটা জানেন সেই ঠিকানাটা এই তোবার মাধ্যমে এটা আল্লাহ পরিবর্তন করে দেন যদি কারো আমলের কারণে সে জাহান্নামি হওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছিল তবার মাধ্যমে আল্লাহ তাকে পবিত্র করে তাকে জান্নাতে পৌঁছে দেন যদিও আল্লাহ সুবাহ তার চূড়ান্ত পরিণতিটাই জানেন বান্দা যে তবা করবে এটাও কিন্তু তার তদবিরেই লিপিবদ্ধ আছে তার আমলের কারণে সে জাহান নামের পথে গিয়ে চলছে কিন্তু যে পর্যায়ে গিয়ে সে তবা করবে এটা তার তার দিদি লিখন তবার তৌফিক আল্লাহ তাকে দেবেন তখন সে তবা করবে তবার মাধ্যমে সে পবিত্র হয়ে যাবে আর তার চূড়ান্ত ঠিকানায় সে পৌঁছে যাবে আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে নাজাতের জন্য ক্ষমা করার জন্য উন্মুক্ত পথ রেখে দিয়েছেন যারা হেদায়তের পথে আসতে চায় আল্লাহ তাদেরকে সেই পথের জন্য কবুল করে নেন এবং সেই পথে তাদেরকে পরিচালিত করেন আর এই পথে তাদেরকে অতল রাখেন এই জন্য সর্বাবস্থায় আল্লাহর কাছেই তৌফিক কামনা করতে হবে সাহায্য কামনা করতে হবে আর ওই মুনাফিকদের মতো সংশয়ে পতিত হওয়া যাবে না যে মুনাফিকগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে বসে শূন্য দিনের কথা কিন্তু বুঝল না তাদের অন্তরে তা প্রবেশ করল না বরং তাদের অন্তরে সন্দেহই বৃদ্ধি হলো। তো আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুন জেনে করে আমরা কোরআন মজিদ সহিভাবে বুঝতে পারি এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়তে পারি আমিন কোন প্রশ্ন হ্যাঁ। জানি যে এরকম খতম করা খাওয়া হারাম তো খতম করা সেটা অন্যকে দান সে নিয়মিত করতেছে আর অন্যরাও জানে এটা হলো এমন চুরে চুরি করলো গরু চুরি করে আনলো এনে তা জবাই করে গুস্ত মানুষকে বন্টন করে খাওয়াইলো বাড়িতে দাওয়াতের আয়োজন করলো আয়োজন করে গরিব দুঃখীদেরকে খাওয়াই দিল মনে করলো তো আমি সবের কাজই করলাম চুরি করলো গুনার কাজ আর এটা করলো সবের কাজ মনে করলো ফসাদুল বিনায় ফসাদুন ভ্রান্তির ভিত্তিটা ভিত্তিটা যদি ভ্রান্ত হয় এ থেকে উৎপন্ন সকল কিছুই ভ্রান্ত যেহেতু তার উপার্জনটা হয়েছে হারাম উপায়ে এই হারাম সম্পদ দ্বারা কোনোদিন নেকিয়া অর্জন করা যাবে না কোনো ভালো কাজ হবে না সেটাও হারাম আর এই হারাম কাজটাকে করে যদি সবের আশা করেছে দ্বিগুণ গুণার অধিকারী হবে আমি শুনেছিলাম এক বন্ড হুজুরের কাহিনী এক রূপ হুজুরকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে গুস্ত বোনা করে তাকে দিয়েছে হুজুর খাওয়া যখন শুরু করবে তখন সে বলছে হুজুর আপনি তো খাবেন ঠিকই এর আগে একটু কথা আছে বলি কথা আবার কি আপনাকে যে গুস্ত রান্না করে দিয়েছি এই গরুটা আমি চুরি করে এনেছিলাম হুজুর তো একটু থেমে গেল সে বল হুজুর চিন্তার কোনো কারণ নাই এটা আমি বুঝি চুরি করেছিলাম এটা চুরিটা আমার অপরাধ এটা গুণা হয়েছে কিন্তু হুজুর আপনাকে দাবার দিয়েছি এটা সবের কাজ আপনাকে যখন খাওয়াবো আমি আপনি যখন এটা খেয়ে যাবেন এর মাধ্যমে বাকি সবগুলো আমার হালাল হয়ে যাবে ওই চুরি করাটা হইল গুণা আপনাকে খাওয়াইলাম এটা সোয়াব গুনায় সোয়াবে কাটাকাটি হয়ে গেল মাঝখানে যা বাকি তাগো সব আমার ফ্রি এই চুরের ফটোয়া অনুযায়ী হুজুর তো লুবি মানুষ সাধারণত হুজুর এই ধরনের লুবি হয়ে থাকে এই লুবি মানুষ সে তার ফটোয়া মেনে নিয়ে সে পেট ভরে খাইল এই ধরনের বন্ড হুজুর আমাদের দেশে এই হারাম উপায়ে উপার্জন করে আর তার হারামটাকে হালাল প্রমাণ করার জন্য মাঝে মাঝে কিছু ভালো কাজ করে দান খয়রাত করে যেমন ডাকাতি করে এনে ওই দান দক্ষিণা করে সব কামাই করার মতো আর কি এটা সম্পূর্ণ হারাম ওই কাজটাও হারাম পরের কাজটাও হারাম তার দ্বিগুণ গুণা হবে না না অবশ্যই না আমাদের দেখা যায় যে অনেক সন্ত্রাসী সন্ত্রাসী তারা আমাদের কিছুটা পরিবর্তন হয় মানে পুরো দিন গ্রহণ করে না কিছুটা পরিবর্তন হওয়ার প্রেক্ষাপটে তারা আমাদেরকে প্রস্তাব দেয় যে আমি তো বাইরে করি চিন্তায় তাদের কাছে এরকম প্রস্তাব করা যাবে কিনা ঠিক আছে আপনি এই কাজটা করতেছেন এটা হলো এটা নেওয়া যাবে কখন যেটা গণিমত হবে তাকে তার পথে ছেড়ে দিবা আর এরপরে তার কাছ থেকে এটা নাম দিবা গণিমত এটা হবে না এটা তাকে গণিমত কোনটা তাকে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিয়ে তাকে সেই রেস্ট্রিকশন দিয়ে গণিমতটা তাকে নিশ্চিত করে দিতে হবে এবং এই পর্যায়ে যদি সে চলে আসে আর গনিমত হিসাবেই যে নির্ধারিত সেই পদ্ধতিতে যদি করে তখন সেটা গণিমত হবে নতুবা নয় কিন্তু অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না তো প্রশ্ন কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই প্রশ্ন শুধুমাত্র এই দাসের মধ্যে কোথায় গণিমত বন্টনের ক্ষেত্রে আমাদের এখন নীতিমালা গণিমত আমাদের নীতিমালা কি গণিমতের বন্টনের নীতিমালা কোরআন মজিদ দিয়ে দিয়েছে আমাদের কোন নীতিমালা নেই কোরআনের নীতিমালা দিয়ে দিয়েছে রাসুল্লাহ সাল্লু আলহাম করেছেন সেটাই নীতিমালা এটা পরিবর্তন করার অধিকার আমাদের কারণে সুবাহ আল্লাহ বিহামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাম